আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা সঈদুল মুরসালিন ওয়াসাবি আজমাইন আবাদ প্রিয় দর্শক ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসরের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর রমাদানের এই সিয়ামের দিনে এই বরকতময় রহমতময় এই দিনে তো ভালো থাকারই কথা আমাদের সকলের প্রিয় দর্শক আজকে যথারীতি রমদানের তিরিশ আসরের আরেকটি আসরে আপনাদের সামনে একটি বিষয় নতুন করে উপস্থাপন করব সেটি হল কালেমায় শাহাদাতের মর্মকথা আজকের এই পর্বে আমরা বলতে চেষ্টা করব যে আমরা যে বলছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি স্বীকৃতি দিচ্ছি আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ সত্য মাহবুদ নেই এই স্বীকৃতির ভিতরে কি জ্ঞান নিহিত আছে আমি কি সাক্ষ্য দিচ্ছি কি বিষয়ে শপথ নিচ্ছি সে বিষয়গুলো আমরা তুলে আনছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এ কথার মধ্যে আমরা চারটি একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি চারটি একত্ববাদ মানব চারটি একত্ববাদকে স্বীকার করব চারটি একত্ববাদের উপরে জীবন অতিবাহিত করব বলে আমরা শপথ করছি আল্লাহর সামনে আল্লাহকে বলছি যে আল্লাহ আপনার একত্ববাদের যতগুলো শাখা প্রশাখা আমি সবগুলো শাখা অক্ষরে অক্ষরে পালন করব। এই বিষয়ে আমি শপথ করে দৃঢ়পত্যই হয়ে আমি নেমেছি আমি বিষয়টি স্বীকার করেই এই উক্তি করছি যে আসাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ এবং এ বিষয়ে প্রত্যক্ষ করে হৃদয়ে অনুভব করে অনুধাবন করে এই বিষয়টি জেনেস বুঝেই আমি এ সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তাহিদের সবগুলো প্রকার নিহিত আছে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেই তখন সর্বপ্রকার তাহিদ পালনের আমরা সাক্ষ্য দেই স্বীকৃতি দেই এ বিষয়ে শপথ নেই হয়তো আমাদের অনেকেরই জানা নেই যে আমরা যে চার প্রকারের তাহিদেরই স্বীকৃতি দিয়ে ফেলেছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভিতরে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তো তাহিদেরই কালেমা শিরিক থেকে মুক্ত হওয়ার কালেমা আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করার কালেমা সর্বদিক থেকে আল্লাহকে মেনে নেয়ার কালেমা অতএব তাহিদের আর কোনো কিছুই বাদ থাকে না তাহিদের যে চারটি প্রকার এই কালেমার ভিতরে নিহিত আছে তার মধ্যে প্রথমটি হল তহিদ জাত দ্বিতীয়টি হল তাওহিদ রবুবিয়া তৃতীয় হল তহিদুল উলুহিয়া চতুর্থ হল তহিদুল আসমা ই সেফাত আমরা আল্লাহর কাছে কসম করেছি যে আমরা এই চার প্রকারের তাওহিদ মেনে নেব মেনে নেওয়ার উপরে আমরা কসম করছি সাক্ষী হচ্ছি স্বীকৃতি দিচ্ছি কত বড় কথা অথচ বাস্তব জীবনে দেখা যাবে তাহিদ কি জিনিস তাহিদের প্রকার কাকে বলে আমাদের কোনো খোঁজ খবরই নেই বাংলার জমিনে আমরা তাহিদের কথা শুনি স্লোগানে তৌহিদি জনতা এক হও এইটুকু জানি তাহিদ মানে তাহিদের তাহিদের ব্যাপারে আমাদের সারা জিন্দিগির সবক এইটুকু তাওহিদি জনতা আমরা তৌহিদের জাতি এই কিন্তু তাহিদ কি এর মর্ম কি এর প্রকার কি আমাদের অধিকাংশ মানুষ অধিকাংশ আলেমরাও এ বিষয়ে সচেতন নন ইল্লা মাশা আল্লাহ যারা চেষ্টা করেন যারা এই পথে চলেন তারা তো সচেতন আর তা এই পথে না চলে কি কোনো উপায় আছে আমরা সাক্ষ্য দিচ্ছি এ বিষয়ে যে আমরা এই তাহিদগুলো মেনে নিলাম তাহিদ জাত তাহিদুল রুবুবিয়া তাহিদুল উলুহিয়া তাহিদুল আসমায় সেফাত আমি সংক্ষেপে চারটের পরিচয় বর্ণনা করছি তাহিদুল জাত মানে হল আল্লাহর জাত সত্তাকে সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ পৃথক বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা যেটি সুর আল এখলাসে আল্লাহ বলেছেন কুলহু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক আহাদ মানে আল ফরদুল বা এনুমিন খলকি ওই একক সত্তা যিনি তার সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ নিরঙ্কুশ নিরপেক্ষ ভিন্ন পৃথক সৃষ্টি জগতের কিছুই তার জাত সত্তায় নেই লেইসাফি জাতিহি সেই উন্মিন খলকে সৃষ্টি জগতের কিছুই তার জাত সত্তায় নেই ওলাফি খলকিহি সেই উন্মিন জাতি আবার তার সৃষ্টির মধ্যেও তার জাত সত্তার কিছুই নেই সৃষ্টি ভিন্ন ষষ্ঠা ভিন্ন সৃষ্টিয়া আর লীন করে ফেলা একীভূত করে ফেলা এটি শিরকি আকবর যারা অদ্বৈতবাদ সৃষ্টি জগৎকে ষষ্ঠা মনে করে নওয়াজবিল্লাহ তারা অদ্বৈতবাদের মহা সিরকি লিপ্ত যেটা তাদেরকে চিরকাল জাহান নামে ফেলে রাখবে কারণ আল্লাহ বলেছেন কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক আলফারদুল বানুমিন খালকি আহাদুন ফি জাতি তিনি তার জাত সত্তা এক আহাদুন ফি রুবিয়তিহি তার রুবিয়তে তিনি এক অর্থাৎ ষষ্ঠ প্রতিপালনে এক আহাদুন ফি উলুহিয়তিহি তিনি মাহবুদ সত্য মাহবুদ হওয়ার ক্ষেত্রে এক আহাদুন ফি আসমাহি ওয়াসেফাতি তিনি তার নাম সমূহ এবং সমুন্নত গুণাবলীতে এক সর্ব বিষয়ে তিনি এক সুরাজ জখরফের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা তাদের দুর্নাম করেছেন যারা তার জাত সত্তায় সৃষ্টিকে শরিক করে আল্লাহ বলেছেন ওয়াজালু লাহু মিন ইবাদিহি ইন্নাল ইনসান মুবিন মুশিকরা আল্লাহর বান্দাদের কাউকে কাউকে আল্লাহর শরিক বানিয়ে ফেলেছে আল্লাহর অংশ বানিয়ে ফেলেছে যেমন ঈসা আলাহিসাল্লামকে আল্লাহর পুত্র বলছে পুত্র তো পিতার অংশ হয়ে যায় মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর জাতি নূরের তৈরি বলছে আল্লাহর জাতের নূর থেকে তৈরি হলে তো তিনিও জাতের অংশ হয়ে গেলেন অথবা এই সৃষ্টি জগৎকে ষষ্ঠারই অঙ্গ যারা মনে করে অথবা সাধনা করতে করতে ষষ্ঠার জাত অস্তিত্বে বিলীন হওয়া যায় ফানা হওয়া যায় ফানা ফিল্লা হওয়া যায় এগুলি যারা মনে করেন তারা সবাই শিরকেফি জাত আল্লাহর জাত সত্তায় শিরিক করার মহা অপরাধী অপরাধী চির আল্লাহর জাত সত্তায় কাউকে শরিক করা যাবে না মোহাম্মদ খোদা নিহি খোদা সে জুদা নিহি এটা শিরকে আকবর যে মোহাম্মদ আল্লাহ নন তিনি আল্লাহ থেকে পৃথক নন আল্লাহর এই ধরনের কিম্বুত কিমাকার এসব উক্তি এগুলো সিরকি আকবর তহেদ ফিজাতের পরিপন্থী আল্লাহর জাত সত্তায় শরিক করা আমরা আসাদু আল্লাহ ইলাহা ইর মধ্যে শপথ করেছি যে আল্লাহর জাত সত্তায় কাউকে শরিক করব না অংশীদার করব না কাউকে আল্লাহর জাতের অংশ বলবো না আল্লাহর পুত্র বলবো না আল্লাহর কন্যা বলবো না আল্লাহর জাতের নূর থেকে সৃষ্টি হয়েছে এটা বলবো না এই স্বীকৃতি আমরা দিয়েছি আসাদু আল্লাহ ইহা ইল্লাহর মধ্যে অথবা এই কালেমা পড়ার পরে এ শিরিক করার কোনো সুযোগ নেই খ্রিস্টানরা সমগ্র খ্রিস্টান জাতি আল্লাহর জাত সত্তার অংশ বানিয়েছে ইসা আলাইসাল্লামকে তার পুত্র পুত্র বলে এই জন্য তারা চিরজাহান জাহান্নামী ইহুদিরা ওজাইর আলাহিসাল্লামকে আল্লাহর পুত্র বলে আল্লাহর জাতের অংশ বানিয়ে তারা মোর্শেক হয়ে চিরজাহান জাহান্নামী হয়েছে অথব সে পথে চলার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এই কথা বলে আমি এটাও স্বীকার করেছি যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই কোনো জীবিকাদাতা নেই কারণ যিনি স্রষ্টা নন তিনি মাবুদ হতে পারেন না তিনি যিনি রিজেক দিতে পারেন না তিনি মাবুদ হতে পারেন না অতএব একজনের মাবুদ হওয়ার জন্য জরুরিভাবে শর্ত হলো তার সৃষ্টিকর্তা হওয়া এবং সৃষ্টি জগৎকে তাদের জীবন উপকরণ সরবরাহ করা যিনি দেন সব তিনি তো হলেন রব সব দিয়েই রব হতে হয় আর রব হলে পরেই তিনি মাবুদ হতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সকল কিছু তিনি সরবরাহ করেছেন আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য অক্সিজেন তিনি দিয়েছেন এই পৃথিবীকে বসবাসের উপযোগী জীবন ধারণের উপযোগী করার জন্য সূর্যের আলো তিনি সৃষ্টি করেছেন তিনি দান করেছেন আমাদের শ্রম বিশ্রামের জন্য দিন আর রাত তিনি সৃষ্টি করেছেন আমাদের দেহ দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আত্মা সবকিছু তার দেয়া আসাদু আল্লাহ ইলাহা এই কথাটি বলে আমরা স্বীকার করে নিয়েছি যে আল্লাহ ছাড় কাউকে সৃষ্টিকর্তা মানব না আর কাউকে জীবিকা দাতা রিজিক দাতা সন্তান দাতা ব্যবসায়ের উন্নতি দাতা শরীর রোগগ্রস্ত হলে রোগ মুক্তি দাতা কোনো কিছুর দাতা আল্লাহ ছাড়া কাউকে মনে করব না সর্বক্ষেত্রে তিনি স্রষ্টা তিনি দাতা এটা আমি বিশ্বাস করব এটা আমি শপথ নিয়ে আল্লাহকে জানিয়ে দিয়েছি আসাদু আল্লাহ ইহ কারণ আল্লাহকে ইলাহ মানার জন্য এটা জরুরিভাবে শর্ত সুরাই ইউনুসের একত্রিশ নম্বর আয়তাল্লাহ বলেছেন কুল মাইয়ারজুকুকুম মিনাস সামাই বলো আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে অথবা বলো কে এই শ্রুতি শক্তি শ্রবণ শক্তি আদেষ্টি শক্তির মালিক কে দিয়েছে এগুলো ওমাইয়ুখরেজুল হাইয়া মিনাল মাইয়েত কে মৃত থেকে জীবিতকে বের করে আনেন ওয়ুখরেজুল মাইয়েতা মিনাল হাই আর মৃতকে জীবিত থেকে বের করে আনেন ওমাইয়ুদাব্বেরুল আমর বিশ্ব চলাচলের সকল কর্ম কে নির্বাহ করেন পরিচালনা করেন এই প্রশ্ন করলে আরবের মুশিকরা পর্যন্ত সমস্যার উত্তর দেবে যে আল্লাহ সবকিছু নির্বাহ করেন ফাকুল্লা ফালাকুন তাহলে তুমি বলো তোমরা কি ভয় পাবে না আল্লাহকে তোমরা জানো সবকিছু তার তার মালিকানাধীন তারই নির্বাহ ক্ষমতার অধীন নির্বাহী ক্ষমতার অধীন তাহলে তারপরও কেন তোমরা শরিক করছো আমরা আমি যখন আসাদু আল্লাহ ইল্লাহ বলছি তখন আমি স্বীকার করে নিয়েছি যে আমি আমার জীবনের সর্বক্ষেত্রে একমাত্র দাতা বলে বিশ্বাস করব আল্লাহকে আমাকে আর কোনো পীর সাহেব কিছু দেননি কোনো ফকির কিছু দেননি কোনো খাজা বাবা কিছু দেননি কোনো ধর্মগুরু আমাকে কিছু দেননি কোনো কোনো ফেরেস্তা কোনো নবী কোনো অলি কারোই আমাকে কিছু দেওয়ার ক্ষমতা নেই তারা পরিবেশন করছে দাতা একজন আল্লাহ ইন্নামা আনা কসেমুন অল্লাহতি সাহি বুখারিতে সহি হাদিসটি এসছে যে নবীজি বলেছেন আমি দাতা নই দাতা আল্লাহ আমি তো শুধু পরিবেশনকারী সারা সৃষ্টি জগৎ হলো পরিবেশক আর এই পরিবেশনকারীদেরকে সম্পদ দান করছেন আল্লাহ অতএব দাতা আল্লাহ আমরা যেদিন আসাদু আল্লাহ ইহা ইল্লাহ বলেছি সেদিন আমরা স্বীকার করেছি যে আমরা সর্ববিষয়ে দাতা মানব একমাত্র আল্লাহকে তাহলে এরপরে যদি কেউ মনে করেন যে আমাকে সন্তান দিয়েছেন অমুক পীর ফকির বুজুর্গ অলিয়া উলিয়া আমার ব্যবসার উন্নতি করে দিয়েছেন খাজা বাবা আমার শরীর সুস্থ করে দিয়েছেন অমুক বুজুর্গ ব্যক্তি ইত্যাদি যদি আমরা বলি তাহলে তো আসাদু আল্লাহ ইল্লাহ শাহাদাকে বাঞ্চাল করে দিলাম বাতিল করে দিলাম আমি শিরকের মাধ্যমে আমার এই স্বীকৃত স্বীকৃতি দেয়া এই কালেমাকে আমি নস্বাত করে দিলাম অতএব আসাদু আল্লাহ ইহা ইল্লাহর মধ্যে তাহিদুর বিয়া নিহিত আছে আসাদু আল্লাহ মধ্যে সবচেয়ে বড় যে তাওহিদ আম্বিয়া কেরামদের সাথে তাদের নিজ নিজ জাতির যুদ্ধ হয়েছে যে তাওহিদ নিয়ে সেই তাওহিদটি এই কালেমার ভিতরে নিহিত আছে সেটি হলো তাওহিদুল উলুহিয়া অর্থাৎ সমস্ত ইবাদত বন্দেগি রুকু সেজদা দণ্ডায়মান তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহ এবং ভয় ভীতি যা আছে দেহ অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত এবং হৃদয়ের ইবাদত সবগুলো আল্লাহকে অর্পণ করা কুলিল্লাহ আবুদু মুখলে সাল্লাহু দিনী এগারো নম্বর যে বলো আমি আল্লাহর ইবাদত করছি আমার এবাদতকে শুধু আল্লাহর জন্য খাঁটিভাবে নিবেদিত করে আর কাউকে এবাদতের এক ধুলিকণও আমি দেব না অতএব সম্পূর্ণ এবাদত আল্লাহকে দেয়া ফাবুদিল্লাহ মুখলে সাল্লাহদ্দিন দিনকে খাঁটি করে শুধু আল্লাহকেই তুমি এবাদত দাও আল্লাহ তো নিজেই বলেছেন ওমা খলাকুতুল জিন্নাল ইনসা ইল্লা আবুদুন সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন যে আমি জিন আর মানুষকে আমার এবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি সুরাল কাফিরুন আমরা বলছি কুলিয়াইহাল কাফিরুন লা আরবুদুমা তারবুদুন বলো হে কাফের সমাজ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি এক আল্লাহর ইবাদত এটি হলো তাহিদের রুহিয়া আমার সিজদার প্রাপক আল্লাহ রুকুর প্রাপক আল্লাহ আমি যদি তাওয়াক্কুল করি তাহলে সেটা করতে হবে আল্লাহর উপরে আমি যদি অন্তর দিয়ে ভয় করি কাউকে সে ভয় করতে হবে আল্লাহকে আমি যদি আশা করি কারো কাছে সেই হৃদয়ের আশাটি করতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে হাত পাতা যাবে কিন্তু অন্তর পাতা যাবে না অন্তর পাততে হবে আল্লাহর কাছে অন্তরের আশাটি করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আশা করে হাত যদি বান্দার কাছে আপনি কেউ পাতেন মনে করেন যে আল্লাহ তার মাধ্যমে আমাকে কিছু দেন কিনা আমি হাতটা পাতলাম তার কাছে আমি ভিক্ষা করলাম বললাম সেটা বৈধ কিন্তু হৃদয় সহ মাখলুকের কাছে পেতে দেয়া এটি অবৈধ এটি শির্ক হৃদয়টি পাততে হবে আল্লাহর কাছে হৃদয়ের আশা আল্লাহর কাছে হৃদয়ের ভয় আল্লাহর প্রতি এসব কিছু আল্লাহকে অর্পণ করা মান্নত সব আল্লাহর জন্য কোরবানি সব আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়ামাতি আলমিন বলো আমার সালাত আমার কোরবানি আমার সমস্ত ইবাদত এবং এমনকি আমার জীবন আমার মরণ সবকিছু কার লিল্লাহে আল্লাহর জন্য রব্বিল আলমী যিনি বিশ্বজাহানের ষষ্ঠা প্রতিপালক এইভাবে তা আমাদের জীবনের সবকিছু যাবে আল্লাহর দিকে আর আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু আসবে আল্লাহ থেকে এইভাবে আল্লাহ থেকে নিচ্ছি আর সব আল্লাহকে দিচ্ছি সব আল্লাহ থেকে নিচ্ছি সবকিছু আল্লাহকে দিচ্ছি সবকিছু আল্লাহ থেকে নেয়া এটি হলো তাহিদুল রুবুবিয়া সবকিছু আল্লাহকে দেয়া এটি হলো তাহিদুল উলুহিয়া এই উভয় তাহিদি মূল ইসলাম এটি এই কালেমার ভিতরে নিহিত আছে আমরা যেদিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই সেদিন আমি এই দুই প্রকারের তাহিদকে স্বীকার করেছি যে আমি শপথ করেছি যে আমি আল্লাহ সার কাউকে দাতা বলে বিশ্বাসই করব না আল্লাহ সার কাউকে কোনো এবাদত অর্পণ করব না কোনো সেজদা কাউকে করব না কোনো দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করব না কোনো আশা আল্লাহ ছাড়া হৃদয় দিয়ে কারো কাছে করব না হৃদয়ের ভয় আল্লাহ ছাড়া কাউকে দেব না এগুলো কসম করেছি আমরা কালেমে শাহাদাত যেদিন পড়েছি সেদিন আমরা কালেমে শাহাদার মাধ্যমে আরেকটি কসম করেছি আল্লাহর সাথে যে হে আল্লাহ আমরা আপনার আসমা সিফাতের তাহিদ মেনে নিয়েই এই কালেমা পড়েছি আসমা সিফাতের তাহিদের উপরে জীবন যাপন করব। আল্লাহর পরম সুন্দর নামের মধ্যে কাউকে শরিক করব না বলে কসম করেছি এই কালেমার মধ্যে আল্লাহর গুণাবলীর মধ্যে কাউকে শরিক করব না বলেও কসম করেছি এই কালেমার মধ্যে আল্লাহর নামে কেউ শরিক নেই আল্লাহর যে নাম নিরানব্বইটি নাম শুধুই আল্লাহর নাম অতএব আব্দুল কাদের বললে আমরা আল্লাহকে বুঝবো যে এর বান্দা এই কাদের হলেন আল্লাহ কেউ আল্লাহর সাথে শরিক নেই আব্দুল করিম বললে এই করিম একমাত্র আল্লাহ এখানে কেউ আল্লাহর সাথে শরিক নেই আব্দুর রহিম বললে এই রহিম একমাত্র আল্লাহ অর্থাৎ আব্দ যুগ করে আমরা আল্লাহ নিরানব্বই নামের কোনো একটি যখন বলবো তখন বুঝতে হবে এই নামে আল্লাহর সাথে কেউ শরিক কিন্তু আব্দ যোগ না করে কাউকে যদি রহিম বলি করিম বলি কাদের বলি সেটা হতে পারে কিন্তু আব্দ যোগ করে যখন বলবো তখন এটি শুধুই আল্লাহর নাম বর্ণ এক হলেও হরফ এক হলেও আব্দ যুগে যেটা আসবে এটা আল্লাহর সাথে খাস হয়ে যায় এটি কোনো মখলুককে বলা যাবে না আব্দুল হাকিমকে হাকিম সাহেব বলা যাবে না আব্দুল কাদেরকে কাদের সাহেব বলা যাবে না আব্দুর রহিমকে রহিম সাহেব বলা যাবে না আরব জাহানে কেউ এভাবে বলে না তারা আব্দুর রহিমকে আব্দুর রহিমে বলবে আব্দুল কাদেরকে আব্দুল কাদের বলবে আব্দুল হাকিমকে আব্দুল হাকিমে বলবে কিন্তু এই বাংলাদেশে আমরা এই মর্ম বুঝি না এই জন্য আব্দুল কাদের নাম রাখলে আমরা বলি কাদের সাহেব এমনকি আব্দুর রহমানকে রহমান সাহেব বলি না রব রহমান আল্লাহ এগুলি এমন নাম আল্লাহর এগুলিতে কোন মাকলুকের কোন শেরিকের কোনো প্রশ্নই আসে না এগুলি আব্দ যুক্ত না হলেও সৃষ্টি সৃষ্টির উপরে প্রয়োগ করা যাবে না অতএব আমরা এই কালেমাতে কসম করেছি যে আল্লাহ আপনার আসমা সিফাতে কাউকে আমরা শরিক করব না গাইবের এলম একমাত্র আপনার আর কারণেই আমরা এই বিষয়ে কাউকে শরিক করব না এভাবে আল্লাহ যত গুণাবলী আছে কোন কোন গুণাবলীতেই আমরা শরিক করব না বলে কসম করেছি এখন সেই কসম রক্ষা করব কি দিয়ে যদি সেই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকে প্রিয় দর্শক অতএব কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করা কালেমার সার্বিক দিক সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উপরে অবশ্যই সকল জ্ঞানের আগে ফরজ আসুন আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করে আমাদের এই শপথকে এই শাহাদাতকে কালেমায় শাহাদাকে যথার্থ করে তুলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলাইকুম ওয়া